السلام عليكم ورحمة ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও দিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক এনায়ত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা এদেশের জন্য এ ভূখণ্ডের জন্য আমাদের যে বড় দায়িত্ব সেটা হচ্ছে মানুষের কাছে তৌহিদের দাওয়াতকে প্রচার করা পৌঁছে দেওয়া কোরআনুল করিমে এ দায়িত্ব প্রত্যেকটা উম্মাকে দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়েছে মুসলিমকে দেওয়া হয়েছে এই যে আমলটা এটাকে আমরা হাদিসের পরিভাষা থেকে আমলে এহতেসাব হিসাবে বা আল হেসবা হিসাবে নাম দিয়ে থাকি আমাদের এই দাওয়াতি কার্যক্রম যাতে করে আরো সুন্দরভাবে এবং আরো সাজানো গুছানো ভাবে স্পষ্টভাবে আপনারা দিতে পারেন সেজন্য আমরা এখন যে তালিমটা করতে যাচ্ছি এটা হলো সে আমাদের দাওয়াতি প্রোগ্রামের উপরে ভিত্তি করে কিভাবে আমরা এই দাওয়াটা চালাতে পারি কি নিয়মগুলো অনুসরণ করতে পারি এজন্য আমরা প্রথমে এ কাজের নাম হচ্ছে আল হেসবাহ হেসবা বা আল এহতেসাব এটা হাদিসে এই শব্দটা বর্ণিত আছে রমজান সম্পর্কে যে হাদিসগুলো আছে ওখানে দেখবেন লেখা আছে মানসামা রমাদানা ইমানান ওয়াহতেসাবান এহতেসাব যে ব্যক্তি রমজানে রোজা রাখল ইমানের সঙ্গে ওয়া এহতেসাবান এবং এহতেসাব মানে সবের উদ্দেশ্যে গুফের মা তাকদ্দামা মিন দাম্বিহি তার পিছনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেওয়া হয় তো ওখানে এহতেসাফ শব্দটা উল্লেখ করা হয়েছে এরকম কোরআনেরও আয়াত থেকে এ শব্দটা নেওয়া হয়েছে এহতেসাবের অর্থ হচ্ছে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার মাধ্যমে আল্লাহর কাছে সবাবের আশা করা তাহলে আল্লাহর কাছে সবাবের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কাছে বিনিময় পাওয়ার জন্য দিনের জন্য যে স্বেচ্ছা শ্রম দেওয়া হয় এটা নাম হচ্ছে আল হেসবা বা আল আমালুল এহতেসাবি এহতেসাব এটার গুরুত্ব অনেক আমরা প্রথমে এটার আহমিয়াত বা গুরুত্ব নিয়ে আলোচনা করব প্রথমত এটার গুরুত্ব এই যে এটা আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া কার আহ্বানে আল্লাহ তার আহ্বান করেছেন এই আমল করার মাধ্যমে আমরা আল্লাহর সে আহ্বানে সাড়া দিচ্ছি কোরআনের আয়াত হচ্ছে অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা খাইর অলতাকুম মিনকুম তোমাদের থেকে একদল মানুষ একটা উম্মা এরকম হওয়া উচিত ইলাল খাইর যারা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে ওয়ামরুন বিল মারুফ তারা মঙ্গলের দিকে মানুষকে আহ্বান করবে ওয়ামরুনা বিল মারুফ এবং সৎ কাজের আদেশ করবে ওয়ানহাউনা আনিল মুনকার এবং তারা অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে নিষেধ করবে অউলাইকা হুমুল মুফলিহুন এবং এরাই হচ্ছে সফল কাম এরাই হচ্ছে সফল কাম এখানে আল্লাহ সুবাহান আমাদেরকে আহ্বান জানালেন যে তোমাদের মধ্যে এমন একদল মানুষ হওয়া উচিত যারা এই কাজগুলো করবে এখন আমরা যদি এই কাজ করা শুরু করি এই কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করি তাহলে বুঝতে হবে আল্লাহ তালার সেই ডাকে আমরা সাড়া দিলাম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর আহ্বানে আল্লাহর ডাকে আমরা সাড়া দিলাম দ্বিতীয় হলো এটা আল্লাহর রাসুলের আহ্বানেও সাড়া দেওয়া আল্লাহর রাসুলের আহ্বানেও সাড়া দেওয়া আল্লাহর রাসুল সাল আলিয়াল্লাম সহি হাদিসে এসছে যে আদেশ করেছেন বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিসের কেতাবে আছে এটা মান কুম মুনকারান তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোনো মুনকার অন্যায় কাজ দেখতে পাবে ফালিও হুবিয়া দিহি সেজন্য এটাকে হাতের মাধ্যমে এটাকে পরিবর্তন করে দেয় ইউগাইয়ের হু পরিবর্তন করে দেয় এটাকে যেন প্রত্যাহত করে বিয়াদিহি হাতের দ্বারা তার মানে শক্তি প্রয়োগে ফাইল্লাম মিয়াস্তাতে যদি শক্তি প্রয়োগ করার ক্ষমতা না থাকে শক্তি প্রয়োগ করা সম্ভব না তাহলে লেসা আনিহি তাহলে ওই অন্যায় কাজটাকে প্রতিহত করবে কিসের মাধ্যমে লেসানহি মুখের মাধ্যমে মুখে প্রতিবাদ করে অথবা বুঝিয়ে মুখের মাধ্যমে এটাকে প্রতিহত করতে হবে তাও যদি সম্ভব না হয় কলবিহি যদি মুখে প্রতিবাদ করা বা মুখের দ্বারা পরিবর্তন করা সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে অন্তর দিয়ে কি করবে এটা পরিবর্তন করবে না ঘৃণা করতে বলা হয় না এটা একটা ভুল শব্দ যে বলে অন্তর দিয়ে ঘৃণা করতে বলা হয়েছে না ঘৃণা শব্দটা হাতিছে নাই আপনাকে বলা হলো যে ফালিওগাইর হু এটাকে আপনি পরিবর্তন করে দিবেন ঘুরিয়ে দিবেন প্রতিহত করবেন সেই করবেন কিসের মাধ্যমে তার তিনটা শব্দ উল্লেখ করা হয়েছে কয়টা শব্দ আপনারা পরিবর্তন করবেন সেই পরিবর্তন করা হতে পারে হাতের দ্বারা হতে পারে মুখের দ্বারা নৈলেকার দ্বারা অন্তরের দ্বারা কিন্তু এখানে যে বলা হয় অন্তরের দ্বারা ঘৃণা করতে হবে ঘৃণা করা বোঝায় নাই ঘৃণা তো করতেই হবে কিন্তু শুধু ঘৃণা করলে দায়িত্ব পালন হবে না যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান মুন কারণ তোমাদের যে কেহ মুনকার দেখতে পাবে অন্যায় দেখতে পাবে ফাল ইউগাইর হু ইউগাইর ইর করা পরিবর্তন করে দাও ওটাকে সেই পরিবর্তনটা করবে কিসের মাধ্যমে হয়তো হাতের দ্বারা নইলে মুখের দ্বারা নইলে তার অন্তর দ্বারা পরিবর্তন করার কথা বলা হয়েছে এখানে ভিন্ন কোনো শব্দ বলা হয় না যেটা অন্তর দ্বারা ঘৃণা করবে তা বলা হয় নাই কাজে এটা গলত তর্জমা যে আমি মনের দ্বারা শুধু ঘৃণা করি ক্ষান্ত করে দিব না এটা হবে না এতে আমার দায়িত্ব শেষ হবে না মনের দ্বারা পরিবর্তন কেমনে করতে পারে আপনি প্রথমে নিজে এটাকে মনের দ্বারা ঘৃণা তো করবেনি এরপরে তালাশ করবেন যে আমি কিছু লোককে আহ্বান করি বুঝাই কাকে বুঝানো যায় এরকম লোক তালাশ করা কিভাবে এটাকে পরিবর্তন করা যায় মনে মনে সেই পরিকল্পনা করা এরকম লোক তালাশ করা পরিকল্পনা গ্রহণ করা এটা হলো মনের দ্বারা পরিবর্তন করার অর্থ আপনি শুধু ঘৃণাই করতে রইলেন ঘৃণা তো মোমেন এমনি করবে আপনি যখন মুখের দ্বারা এটা প্রতিবাদ করবেন তখন ঘৃণা করবেন না মুখের দ্বারা প্রতিবাদ করার সময় তো ঘৃণা করতে হবে হাতের দ্বারা পরিবর্তন করার সময় ঘৃণা করতে হবে এরকম মনে মনে যখন পরিবর্তন করবেন তখনও ঘৃণা করতে হবে কিন্তু শুধু ঘৃণা করলেই দায়িত্ব আদায় হবে না বরং মনের দ্বারা এটাকে পরিকল্পনা করতে হবে যে কিভাবে এই অন্যায়টাকে এখন আমার মুখের দ্বারা প্রতিবাদ করার ক্ষমতাও নাই শক্তি প্রয়োগ করার ক্ষমতা আমার নেই তাহলে আমি কি করতে পারি পরিকল্পনা করতে পারি আমি সমমনা লোকদেরকে তালাশ করি আমি কৌশলে দাওয়াত দিতে পারি এইভাবে যেভাবে সুবিধা সেইভাবে কৌশল তালাশ করা নাম হচ্ছে মনে মনে পরিবর্তন করে দেওয়া তাহলে এটা আল্লাহ রাসুলেরও একটা আহ্বান সাল্লাম যে অন্যায় দেখলে তাকে প্রতিবাদ করতে হবে এখন যদি একদল মানুষ এই কাজের জন্য তৈরি হয়ে যায় তারা যেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সেই আহ্বানে সাড়া দিল এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয়ত তিন নম্বর বিষয় এটা গুরুত্ব যে এটা এই উম্মতের এই উম্মতের সবচেয়ে বড় যে গুণ উল্লেখ করা হয়েছে যে কারণে এই উম্মতকে সবচেয়ে উত্তম জাতি বলে আখ্যায়িত করা হয়েছে কোরআনে সেটা হচ্ছে এই কাজ সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা কোরআনুল করিম আল্লাহ সুবাহান তারা বলছেন কুংতুম খয়া উম্মাতিন ও খরেজাত নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ এখানে কুনতুম খায়রা উম্মাতিন তোমরা সর্বোত্তম উম্মা জাতি এই উম্মা বলতে একটা দল হওয়া জরুরি না দল তো হওয়া ভালো কিন্তু দল পাওয়া গেল না তাহলে আপনি কি করবেন আপনি একাই দাঁড়িয়ে যান একাই কাজ করতে থাকেন কারণ একাও উম্মা হতে পারে ইব্রাহিম আলাইহ সালাতাম সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কনিতা ইব্রাহিম আলাইহ সালাতাম সম্পর্কে বলছেন কানা উম্মাতান কনেতা ইব্রাহিম উম্মাতুন নেতা ছিল আল্লাহর আনুগত্য উম্মা ছিল তো উম্মা তো আসলে দলকে বোঝানো হয় তো উনি তো একজন ব্যক্তি ব্যক্তিকে উম্মা বলা হলো কিভাবে যেহেতু ওই সমাজে একদিকে শিরিক এবং কুফুর ছিল আর একদিকে হকের পক্ষে ইব্রাহিম আসসালাম একা ছিলেন যেহেতু একা কামত পর্যন্ত যত মানুষ তাও হেদের দাওয়াত দিবে তাও তাওহিদের পক্ষে কাজ করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এই সমস্ত লোকদের প্রতিনিধিত্ব করছেন একা ইব্রাহিম আলাইসালাম এই জন্য আল্লাহ তালা তাকে একজনকে আখ্যায়িত করেছেন উম্মা বলে সুতরাং যদি কোনো সমাজে কোনো এলাকায় কোনো স্থানে আপনার পক্ষে কোনো লোক নেই আপনি একা তারপরও আপনি দাঁড়িয়ে যাবেন সেজন্য বলা হয়েছে কুং তুমুখাইরা উম্মাতিন তোমরা সর্বোত্তম উম্মা সর্বোত্তম জাতি ওখরিজাত নাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য লিন্নাস লি এটা নফা মানুষের কল্যাণের জন্য তোমাদের কাজ হবে কি তামুরুনা বিল মারুফ ওয়াত্তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে ওয়াতু বেলুনা বিল্লাহ এবং তোমরা আল্লাহর উপর ইমান রাখবে তাহলে বোঝা গেল যে এই যে এহতেসাব আল আমাদুল এহতেসাব ইয়াল হেসবা আমরা যেটাকে নাম দিয়েছি এটা এই উম্মতের সর্বোত্তম উম্মা হওয়ার একটা বড় কারণ এরপরে মমিনরা অন্যান্য লোকদের থেকে যে কারণে আলাদা তার মধ্যে সর্বপ্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই আমরুবিল মারুফ নাহিনুল মুনকার অহুয়া সিফাতুল উলা আল মোমাইয়াজ আলিল মোমিনিন আল মোমেনাত মমিন এবং মমিন মোমেনাদেরকে যে বৈশিষ্ট্য বা যেই গুণটা অন্যদের থেকে আলাদা করে তা হচ্ছে এই দাওয়াতি কাজ আল হেসবা আল হেসাবি কোরআন বলছে ওয়াল মিনুন আওয়াল মোমিনাত বাদুহম আউলিয়াউ বাদ মমিন এবং মমিনাতরা মমিন পুরুষগণ মমিন স্ত্রীগণ এরা পরস্পরে বাদুহম আউলিয়া বাদ একে অপরের আউলিয়া অভিভাবক মুরব্বী বন্ধু কাজ কি এদের ইয়ামুরুন আবিল মারুফ ও ইয়ানহাউনা আনিল মুনকার তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে সালাতা এবং তারা সালাত কায়েম করবে অয়ুতুনা জাকাতা জাকাত আদায় করবে অয়ুতিউন আল্লাহ রাসুলা এবং তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করবে এখানেও দেখা গেল যে যে কয়টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তার মধ্যে প্রথম উল্লেখ করা হলো যে তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এমনি ভাবে ইসলামের হেফাজতের জন্য ওয়াহু আমিন আজমে আল আসবাব ফি হেফজিদ্দিন ও সৌনিহি ওয়ালিবকা আল আমল বিহ দিন হেফাজত করা দিনকে প্রতিষ্ঠিত রাখা এটা নির্ভর করবে এটার উপরে আমরবিল মারবের উপরে রাহেদ মুনকারের উপরে ওয়াহু আমিন আজমিল আসবাব নাজাতিল আফরাদ আল মুজতামাত এই দাওয়াতি কার্যক্রম দাওয়াতটাই হচ্ছে ব্যক্তি এবং পরিবার সমাজের সফলতার একমাত্র মাধ্যম কোরআন বলছে ফালাম্মা নাসু মা দুঃকিরু বিহ আনজাইন আল্লাদিন ইয়ানহাউন আনিসু ওয়া আখাদনা আল্লাদিন যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন ফালাম্মা নাসু মা দুঃকিরু বিহ তাদেরকে যে বিষয়ে আল্লাহর পক্ষ থেকে সাবধান করা হয়েছিল উপদেশ দেওয়া হয়েছিল সেগুলো ভুলে গেল আনজাইন আনিসু যারা অসৎ কাজ থেকে অন্যায় থেকে বারণ করত তাদেরকে আমি নাজাদ দিয়েছি জলামু আর যারা জালিম তাদেরকে আমি পাকড়াও করেছি বে বা ইসিন শাস্তির মাধ্যমে বেমা কানু ইয়াফসুকুন তারা যে অন্যায় করতো সে অন্যায়ের কারণে তাহলে এখানে দেখা যায় যারা সৎ কাজের আদেশ করবে তারা আল্লাহর পাকড়াও থেকে আল্লাহর গজবের থেকেও মুক্তি পাবে এটা মুক্তি পাওয়ার একটা মাধ্যম এমনি ভাবে অহুয়া সাবাবুন আজিমুন মিন আসবাবিত তামকিন ফিল আরদুল ইসলাম আহলিহি ওয়া দৌলতিহি দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য যে বড় বড় কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে সৎ আদেশ করা অসৎ কাজ থেকে বারণ করা যেমন কোরআনে বলা হয়েছে আল্লাদিনা ফিল বিল মারুফ ওয়া আনিল মুনকার ওয়ালিল্লাহি আল্লাদিনা ইম্মাক্কান্না হুম পূর্বের থেকে আলোচনা চলেছে যে মমিনদের সম্পর্কে আল্লাহ তারা বলছেন যে তারা এমন যে তাদেরকে যদি জমিনে আমি ক্ষমতা দান করি মাক্কান্না হুমফির অর্থ ক্ষমতা দান করি তাদের আধিপত্য দেওয়া হয় তাহলে তারা চারটা কাজ করবে মৌলিকভাবে তার মধ্যে একটা হচ্ছে আকাবু সালাদ তারা রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েম করবে সালাত প্রতিষ্ঠা করবে ওয়াতাউ জাকাত এবং তারা জাকাত আদায় করবে জাকাত তারা আদায় করবে তখন জাকাত ঐচ্ছিক কোনো বিষয় থাকবে না যে মনে চাইলে দিব মনে চাইলে দিব না জাকাত আদায় করবে তারা তৃতীয় কাজ হচ্ছে ও আমারু বিল মারুফ তারা সৎ কাজের আদেশ করবে চতুর্থ নাম্বার কাজ হচ্ছে ওয়া নাহাও আনিল মুনকার তারা অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে নিষেধ করবে এমনি ভাবে আমরা দেখলাম যে আল হেসবা আল আমাদুল এহতেসাবি এহতেসাব যেটাকে আমরা বলি এটা অর্থাৎ সৎ কাজ করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের দাওয়াত পৌঁছে দেওয়া অন্যায় কাজ থেকে বারণ করা এবং সৎ কাজগুলোর জন্য মানুষকে আহ্বান করা এটা শরিয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ এটার হুকুম হচ্ছে আল ফরদুল কিফায়া এটা ফরজে কেফায়া হিসাবে থাকবে কিছু লোক যদি এই কাজটা পালন করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউ এই কাজ না করে তাহলে সকলেই গুণাগার হবে ফরদে কেফায়া ইদা আকামা বিহিল বাদ ও আবে কেয়ামিহিম বিহিল কিফায়া কিছু লোক যদি তৈরি হয়ে যায় এবং সেই কিছু লোক এমন পরিমাণ যাদের মাধ্যমে সব জায়গায় দাওয়াত পৌঁছে গেছে এরকম যদি সম্ভব হয় ওই পরিমাণ লোক যদি কাজ করতে শুরু করে তখন ফরজে কেফায়ার হক আদায় হবে আর যদি ওই পরিমাণ লোক তৈরি না হয় সে পর্যন্ত এটা ফরজে আইন হিসেবেই থাকবে বেয়ান তাহাত্তা কাফেদুল মারুফ ওয়াইজতানাবুল মুনকার যদি এখন সমাজে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে সবাই এখন সৎ কাজের উপরে চলে অসৎ কাজ থেকে নিষেধ করে বা এখন এটা প্রতিষ্ঠিত নয় অন্যায় কাজ কেউ করতে পারে না এই পর্যায়ে গেলে তখন এটা ফরজে কিফায়া হয়ে যায় কিন্তু যদি এই পর্যায়ে না যায় তাহলে এটা ফর্জে আইন হয়ে যায় আম্মা ইদা লাম তাহসুল বিমান কামা বিহিল কিফায়া যেই লোকগুলো কাজ করছে এদের মাধ্যমে ফরজে কিফায়া হিসাবে আদায় হচ্ছে না যথেষ্ট নয় বাকিয়া তরকুল মারুফ অফেরুল মুনকার জহিরিন এখনো অন্যায় কাজ প্রকাশ্যে হচ্ছে এবং ন্যাক কাজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে বর্জন করা হচ্ছে এটা প্রকাশ্যে এরকম যদি হয় কামা হুয়াল হাল ফি অমিনা ফি মুস্তামি আতেন আল ইসলামিয়া যেমন বর্তমানে আমাদের ইসলামিক সমাজগুলোতে এটা দেখা যাচ্ছে অন্যায় কাজ প্রকাশ্যে হচ্ছে ভালো কাজগুলো প্রকাশ্যে বর্জন করা হচ্ছে এরকম যদি হয় তাহলে ফাহুয়া ফরদ আইন আলা কুল্লে মুসলিম কাদিরিন তাহলে প্রত্যেকটা মুসলিমের জন্য ফরদে আইন হবে এটা তাহলে আমাদের জন্য এখন কি এটা এ দাওয়ার কাজ করা ফরদে আইন এটা ফরজে কিফায়া না তাহলে بحسب مراتب الانكار الثلاثه المنصوص عليها في الحديث الذي رواه مسلم এখন আপনি এটাকে করবেন কিভাবে যেভাবে হাদিসে বলা আছে তিনটা কাজ করতে বলা হয়েছে হয়তো হাতের দ্বারা নইলে মুখের দ্বারা নইলে অন্তরের দ্বারা এর তিন একটার কোনটা যেটা আপনার জন্য সম্ভব এটা করতে হবে যেটা সহি মুসলিমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাদ করেছেন মুসলিম সাহেব বর্ণনা করা হয়েছে মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়ির দিহি তোমাদের মধ্যে যে কেহ মুনকার দেখবে সেই জন্য ওটা হাতের দ্বারা পরিবর্তন করে দেয় ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে লেসানিহি তা যদি না পারে তাহলে মুখের দ্বারা ফাইল্লাম আস্তাতে ফাবে কলবিহি তা যদি না পারে তাহলে অন্তর দ্বারা এটাকে পরিবর্তন করবে অদালিকা আবু আফুল ইমান এটাই হচ্ছে ইমানের সর্বশেষ এবং দুর্বলতম ইমান ইমানের সর্বশেষ স্তর এবং দুর্বলতম ইমান এবারে ফেকুত তাগির বেহাসবে মারাতিবিল মনকার ফিহাদ হাদিস এখানে কয়েকটা স্তর যে বলা হলো এগুলোর সামান্য ব্যাখ্যা মানকান আতলাহু সালতাতুন ও বিলায়াতুন যেই ব্যক্তির ক্ষমতা আছে এবং তার অধিকার আছে ওয়াজাবা আলাইহি তাগির বেমুক্তাদা সালতাতিহি ওয়া বিলায়াতিহি যার ক্ষমতা আছে সে ব্যক্তি তার নিজের ক্ষমতা এবং তার অধিকার অনুযায়ী তার জন্য এটা ওয়াজিব হয়ে যাবে অহুয়া তাগির বিলিয়াদ এটা হচ্ছে হাতের দ্বারা প্রতিহত করার অর্থ দ্বিতীয় নাম্বার মাল্লাম তাকুল্লাহ সুলতাতুন ওয়ালা বিলায়াতুন যেই ব্যক্তির ক্ষমতাও নাই কোনো অধিকারও সেখানে নেই ওয়াজাবা আলাইহিল ইনকার বিলিসানিহি সে সেখানে এটার প্রতিবাদ করবে মুখের দ্বারা এটাকে ইনকার করবে অস্বীকার করবে অপছন্দ করবে এবং এটা সম্পর্কে মানুষকে বুঝাবে অহুয়া ওয়াজিবুন ফি হককে কুল্লি মুসলিম এটা প্রত্যেকটা মুসলিমের জন্য অজীব ওয়াইয়াতা আইয়েন উজুবুহা আলা আহাদিল এলমে ওয়াল জাহি ওয়াল বাসিরা বিশেষ করে যাদের এলেম আছে আহলে এলেম যারা তাওহিদের জ্ঞান আছে অল জাহ যাদের প্রভাব আছে সমাজে অল বাসিরা যাদের দূরদর্শিতা আছে এদের জন্য এটা ওয়াজিব মা আমি আকশা আলা নাফসিহি আল হালাকা যতক্ষণ পর্যন্ত নিজের ব্যাপারে নিজের যান ধ্বংস হয়ে যাবে প্রতিবাদ করলে এরকম যদি আশঙ্কা না থাকে তিন নম্বর মান খাসিয়া আলা নাফসিহি ওয়ালাম ইয়াস্তাতে বেলেসানহি যে ব্যক্তি নিজের উপরে ভয় করছে যে আমি মুখে যদি প্রতিবাদ করি তাহলে আমাকে মেরে ফেলবে ওরা ওয়ালাম ইয়াস্তাতে বেলেসানহি এবং সে মুখের দ্বারা বলতে সক্ষম না ফাল ফি হাক্কিহি তার জন্য অজেব হচ্ছে ইয়াকুন বিল ইনকার বে কলবিহি সে প্রথমত মনে মনে এটাকে অস্বীকার করবে ঘৃণা করবে দ্বিতীয় হল এই মুনকার যেখানে হচ্ছে এই স্থান ত্যাগ করা ওখানে থাকা যায় নেই ওই স্থান ত্যাগ করতে হবে ওয়াল জামু হেইনাইদিন মুফারাকাতু মাকানিল মুনকার যেই স্থানে এই মুনকার হচ্ছে অন্যায় হচ্ছে ওই স্থান ত্যাগ করে চলে যাওয়া ফাইল্লাম ইয়াস্তাতে তাও যদি না পারে ফালা বুদ্দা আইয়াতা আম্মার ওয়াজহাহু লিল্লাহি তাহলে তার জন্য ওয়াজিব হচ্ছে তার চেহারাটাকে বিকৃত করে নেওয়া মলিন করে নেওয়া যে তারা আরা চেহারাকে মলিন করে নেওয়া বেহাইসু ইয়ারা আলাইহি আদামুল রেজা বেমা ইয়ারা হুমিন মুনকার যাতে করে তার চেহারায় এমন একটা ছাপ দেখা যায় যে সে এই অন্যায় কাজটাকে পছন্দ করছে না ফাইল্লাম ইয়াজাহা আলাইহি সাইয়ুম মিন জালিক এই তিনটার কোনো একটা যদি সে প্রকাশ না করে ফাইন্নাহু তারিকুল আদনা তারিকুন লি আদনা মারাতিল ইনকার তাহলে সে অন্যায়কে প্রতিবাদ করা অন্যায়কে অস্বীকার করা বর্জন করার যে সর্বশেষ স্তর তাও সে বর্জন করল আর এরকম পর্যায়ে যে থাকবে তার ব্যাপারে আমাদের ভয় হচ্ছে যে সে ব্যক্তি ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে যাদের সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এর পরে ইমানের একটা সরিষার দানা বরাবর স্তর নাই কাজে যদি এই তিন স্তরে কোনো এক স্তরে সে না পড়ে তাহলে তার সম্পর্কে আমাদের ভয় হচ্ছে আমাদের আশঙ্কা হচ্ছে এই যে সে ব্যক্তি ওই স্তরে পড়ে যাবে যে স্তর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এর পরে আর ইমানের সরিষা দানা বরাবর কোনো স্তর নাই এরপরে হাদিস থেকে আরেকটা জিনিস যেটা আসা হচ্ছে তাজাওয়াজ মান লাইসাত লাহু আহলিয়াতুন ইলা মা হুয়া আলা মিন আহলিয়াতি ফিল ইনকার ইউআররিজুল ফিতনা قد يترتب عليه مفسدة أعظم إلا في القليل النادر وأما النزول عن مرتبة الإنكار للقادر إلى ما هو أدنى فليس بمنزل بمجز له ولا تبرع به ذمته যে ব্যক্তির জন্য ক্ষমতা আছে শক্তি প্রয়োগ করে বাধা দেওয়ার এখন সে যদি শক্তি প্রয়োগ না করে মুখে প্রতিবাদ করে তো এটা দ্বারা সে দায়িত্ব আদায় করলো না যে ব্যক্তির মুখে দাওয়াত দেওয়ার বা মুখে প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল সে ওটা না করে সে মনে মনের যে পরিকল্পনা করে যেটা বলা হলো এটা করলো তো সেও দায়িত্ব আদায় করে নাই এবারে আমরা আলোচনা করব যে এই যে দাওয়াতের কাজ আমরা করব দাওয়াতের কাজ করার উদ্দেশ্য কি হবে এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় দাওয়াতে কাজ যারা করবে তাদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার আছে প্রথম হল মেনসেফাতিল মোহতাসিব আল এহতেসাবে যারা সময় দিবেন যারা কাজ করবেন তাদের বৈশিষ্ট্যগুলো হবে এরকম প্রথম আল এখলাস লিল্লাহি তালা আল্লাহর জন্য এই কাজটা করবে এখলাস থাকবে অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজটা করা হবে মানুষ আমাকে দায়ী বলবে বা আমি কোনো বিশেষ সংগঠনের হয়ে কাজ করছি এরকম না কাজটা হবে কার জন্য আল্লাহর জন্য আর যখন আল্লাহর জন্য কোনো ব্যক্তি কাজ করবে তখন তার বিপদ আবাদ সে মেনে নেবে কার জন্য আল্লাহর জন্য এই জন্য সে চিন্তা করবে না যে আমি যদি এই কাজ করতে গিয়ে বিপদে পড়ি তাহলে আমাকে ছাড়াবার লোক আছে এরকম থাকবে না এমনি তো জামাবন্দি হওয়া দাওয়া করতে গিয়ে সঙ্গবদ্ধ সেটা আমরা আলোচনা ইনশাল্লাহ পরে করব তো এটা হচ্ছে বৈশিষ্ট্য যে প্রথম হচ্ছে আল দিল্লাহ তালা এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে কাজটা শুধুমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য হবে দুই নাম্বার আসেদ কফি আতিহি ওয়াল কেয়াম বি আমরিহি আসেদ কফি আতিহি আল্লাহর আনুগত্য করা এবং আল্লাহর আদেশ পালন করার জন্য নিজেকে সঠিক এবং সত্য প্রমাণ করবে কোরআনে বলা সদাকু মাহাদুল্লাহ মমিনদের মধ্যে কিছু আছে এরকম যারা তারা আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার করেছিল সেটা তারা সত্য প্রমাণিত করেছে আমরাও এই কাজটা করব আল্লাহর আনুগত্যে যে আমি সত্য করছি নিজের সততা প্রমাণ করার জন্য আতিহি মানে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজের সততা প্রমাণ করার জন্য অল কেয়াম বে আমরিহি এবং আল্লাহর আদেশ পালন করার জন্য নিজেদের প্রস্তুত একথা প্রমাণ করার জন্য নিজেকে সত্য বলে আল্লাহর কাছে প্রমাণ করার জন্য তিন নম্বর আল ইস্তেলা হক হক হকের মাধ্যমে আপনি যে গর্বিত নিজেকে এজন্য ধন্য মনে করা এটা অহংকার না যে আল্লাহ তালা আপনাকে হক বুঝার তৌফিক দান করেছেন এজন্য নিজে নিজেকে এজন্য বড় মনে করা বড় মনে করা বলতে আল্লাহর শুক্রিয়া আদায় করা যে আমি হক বুজার আল্লাহ তালা তৌফিক দান করেছেন এটা আমার নিজস্ব কোনো ক্ষমতা না নিজস্ব কোনো বুদ্ধির বলে নিজের কোনো জ্ঞানের বলে আমি তাও গ্রহণ করতে পারি নাই আল্লাহ তালা অনুগ্রহ করে আমাকে এটা দান করেছেন এই জন্য নিজেকে ধন্য মনে করা চার নাম্বার আসবরু আল মুসাবারা সবর করা এই কাজ করতে গেলে বাধা আসবে বিভিন্ন কথা আসবে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং অটল থাকা ধৈর্য মানে এই নয় ধৈর্য মানে এই নয় যে আপনি কি করলেন একজনের কথা বললে আপনি বাস চুপ থাকলেন তা না ধৈর্য মানে হচ্ছে অটল থাকা যে কাজটা করতে গিয়ে আপনাকে তিরস্কার করুক যাই করুক আপনি অটল আপনার মিশনে আপনি মজবুত থাকবেন এবং অটল থাকলে দেখবেন যে ইনশাল্লাহ কাজের গতি বাড়তে থাকবে আপনার সঙ্গে কেউ নেই এজন্য ভয় পেয়ে কোনো লাভ নেই আমি কাজ করছি কার জন্য আল্লাহর জন্য তো আল্লাহ তো আমার সঙ্গে আছেন আল্লাহ তারা দেখতে পাচ্ছেন আল্লাহ তারা শুনছেন আল্লাহ আমার অন্তরের খবর জানেন এভাবে আপনার প্রত্যেকটা কাজে অটল থাকা কয়েকদিন দাওয়াতি কাজ করে পরে ছেড়ে দেওয়া এটা কোনো মমিনের সিফাত না পাঁচ নাম্বার আল এরাদাতুল মাদিয়া বলে আজিমাতুস সাদেকা কাজ করতে গিয়ে আপনার পরিকল্পনা চলতে থাকবে চলমান পরিকল্পনা এবং আজিমাতুস সাদেকা দৃঢ় সংকল্প থাকবে যে আমি এই কাজ করেই যাব কেউ থাকুক বা না থাকুক কেউ আমার কথা শুনুক বা না শুনুক আমার বিরোধিতা যারা করে করুক আমি এই কাজ করতে থাকব আমার সঙ্গে কেউ থাকুক বা না থাকুক এটাকে বলে আল আজিমাত বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে আমি তখন একাই রব কর্তব্য সাধিতে সেরকম ভাবে একা থেকে যাওয়া আল এরাদাতুল মাউদিয়া মানে কাজটাকে চলমান রাখা ওয়াল আজিমাত দেখা এবং সত্য দৃঢ়তা ছয় নম্বর আর তাওয়াক্কুল তাম আলাই সুবহানাহু আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করা ভরসা করা যে আমার নুসরত আসবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নুসরাত আসবেই কুফাররা আল্লাহ রসুলকে বলেছিল ইন্না শাহানিয়াকা আবতার আল্লাহ বললেন যে না ওরাফা আনালাকা দিকরাক প্রতিবাদ করলেন ওরাফা আনা ওরা বলল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তো বংশ পরিচয় থাকবে না আল্লাহ নবীর পুত্র সন্তানগুলো যখন এক এক করে মারা গেল তখন ওরা বলতে লাগলো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে এত আমাদের মাথা কামানোর কোনো প্রয়োজন নেই কারণ সে তো আবতার আবতার শব্দের অর্থ হচ্ছে ল্যাজ কাটা মানে নির্বংশ যার বংশে বলে না যে বংশে বাতি দেওয়ার কেউ নাই এরকম শব্দ হচ্ছে আরবিতে আল আবতার ইন্না শাহানিয়া কাহুয়াল আবতার তো ওরা বলছিল আবতার আল্লাহ রসুলকে আল্লাহ তারা প্রতিবাদ করে বলেন যে না ইন্না শাহানিয়াকা হুয়াল আবতার আপনার দুশ্মন যারা আপনার শত্রু যারা তারাই বরং নির্বংশ হবে ওদের নাম নেওয়ার কেউ থাকবে না তাহলে মনে রাখতে হবে যারা আপনার বিরোধিতা করছে তারা কোন দলে পড়বে আল আবতার কোন দলে আবতারে পড়ে যাবে আর আপনি কোন দলে পড়বেন অরাফান আলাকা জিকরাক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে যেভাবে আল্লাহ তারা বলেছেন আপনার আলোচনা আমি সর্ব উন্নত মর্যাদা দান করেছি সর্বোচ্চ স্থান দান করেছি আপনি নির্বংশ নন আপনার আলোচনা চলতে থাকবে ঠিক এরকম ভাবে আপনাকেও আল্লাহর উপরে এই তাওয়াক্কুল করতে হবে পূর্ণ ভরসা রাখতে হবে যে আল্লাহর নুসরাত আমার পক্ষে অবশ্যই আসবে এটার আর তাওয়াক্কুল তাম আলাইহি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল পূর্ণ ভরসা রাখা এরপরে সাত নাম্বার আল হেকমা দাওয়াতের ক্ষেত্রে হেকমা অবলম্বন করা হেকমার মানে এই না যে হেকমা মানে আমি চুপচাপ বসে থাকলাম এখন অনেকেই হেকমা পালন করে মানে যদি দাওয়াত দিতে যায় তাহলে কি বলবে সমাজ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন হতে হবে না এটা হেকমা না হেকমা হচ্ছে দাওয়াতের কৌশল অবলম্বন করা দাওয়াত দিতে গিয়ে আপনি মনে করুন ইব্রাহিম হজরতে মুসা আলহ ইসলামকে আল্লাহ তারা বলেছেন এগুলো অবশ্য সামনে আসবে আমাদের আরো সুন্দর কোয়ালিটি কি হবে দাওয়া দিতে গিয়ে যারা কাজ করবে মুসা আলাহ ইসলামকে আল্লাহ তালা পাঠাচ্ছেন কার কাছে ফ্রাউনের কাছে আর সেখানে বলছেন ইজ হাবা ইলা ফেরাউন মুসা এবং হারুনকে বলা হচ্ছে তোমরা ফেরাউনের কাছে যাও ফাকুল আলাহু কৌলান তোমরা তার সঙ্গে গিয়ে নম্রভাবে কথা বলো নরম ভাষায় কথা বলো তাহলে ফেরাউনের মতো একটা কাফের তাগুত আর মুসার মতো একজন নবীকে আদেশ করা হচ্ছে নম্রভাবে কথা বলার জন্য তাহলে বোঝা গেল আমি আপনি মুসার মতো ওই স্তরের না আর আমি যার কাছে যাচ্ছি দাওয়াত নিয়ে সে ব্যক্তি ফেরাউনের মতো এত খারাপ না আপনি আমি মুসার চেয়ে ভালো নই আর আমি যার কাছে যাচ্ছি সে ফেরাউনের চেয়ে খারাপ নয় তো আপনার আমার চেয়ে ভালো ব্যক্তিকে ফেরাউনের চেয়ে খারাপ ব্যক্তির কাছে পাঠাচ্ছেন আর বলছেন যে নম্রভাবে দাওয়াত দাও কাজে আমাদের ওইটা খেয়াল রাখতে হবে আমরা যে দাওয়াত দিব আমাদের সমাজে অনেক জাহালাত আছে এই জাহালাতের বিরুদ্ধে দাওয়াত দিতে গেলে আমাদেরকে সেইভাবে এই সিফাত অর্জন করতে হবে আল হেকমা এরপর হচ্ছে আর রাহমা আমি যাকে দাওয়াত দিব তা সে আমার শত্রু না বরং তাকে আমি মঙ্গল কামনা করছি তার হিতাকাঙ্ক্ষী তার প্রতি সদয় হয়ে দয়ার সাথে তাকে দাওয়াত দাও আর রাহমা রাহমা মানে দয়া করুণা তার প্রতি আমি দয়াশীল হয়ে তার প্রতি ভালোবাসা রেখে তারপর তাকে দাওয়াত দেওয়া এটার পদ্ধতি সামনে বিস্তারিত আসতেছে ইনশাল্লাহ এরপরে আল এরদ আনিল জাহিলিন নয় নাম্বার এই দাওয়াতের কাজ করতে গিয়ে আপনি অনেক জাহেলদের সম্মুখে পড়বেন তারা কোরআন হাদিসের দলিল নাই বাপ দাদা দলিল দেওয়া শুরু করবে তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে তাদের থেকে এরাজ করা মুখ ফিরিয়ে নেওয়া পারলে আপনি তাকে সংক্ষেপে বুঝাবেন না পারলে তার থেকে আর ঝগড়া করার দরকার নেই তার থেকে সরে যাওয়া এটা দাওয়াতি কার্যক্রমের জন্য কারণ আমরা এই দাওয়াটাকে জেহাদ মনে না করি আর জেহাদটাকে দাওয়াত মনে না করি এখন যেটা আলোচনা হচ্ছে এটা আমাদের সাবি যেটা আমাদের এই সমাজে খুবই দরকার এবং সেজন্য আমি এই যে দর্শগুলো আছে ইনশাল্লাহ এগুলো কভার করব কিভাবে আমরা করতে পারি তো নয় নম্বর হচ্ছে আল আনিল জাহিলিন জাহেল মূর্খ লোকদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া তাদের থেকে দূরে থাকা আলাদা থাকা অর্থাৎ যখন আপনি দেখবেন যে তর্কে লিপ্ত হচ্ছে এগুলো জাহেল মোরাক্কাব কিছু লোক আছে এমনি জানে না কিন্তু জানে না যে সেটা সে জানে না সে মনে করে জানে এদেরকে বলা হয় জাহেলে মোরাক্কাব এমনি আরবিতে মূর্খ মানে হলো জাহেল জাহেল আরবি কি মানে জাহেল অর্থ কি মূর্খ আর যে মূর্খ ব্যক্তি জানে না অথচ মনে করে সে জানে একে বলা হয় জাহেলে মোরাক্কাব কি বলে এটাকে একটা খুব সুন্দর কবিতা আছে আকাশকে নাদা নদকে ইউদা নদকে বেদা নদ দার জাহলে মোরাক্কাব আবাদুদ্দাহরে বেমানদ ফার্সি কবিতা যে ব্যক্তি জানে না অথচ মনে করে সে সব জানে কার সব জানে আসলে কিচ্ছু জানে না এইরকম যে ব্যক্তি জানে না অথচ মনে করে জানি এই ব্যক্তি জীবনেও জানবে না কারণ হচ্ছে সে যদি জানতো যে আমি জানি না তাহলে সে জানার আগ্রহ রাখত সে অনেক কিছু জানতে পারত কিন্তু যেহেতু সে মনে করে সব জানে এই তার মধ্যে জানার আগ্রহ থাকবে না এবং সে কখনো জানতেও পারবে না সে চিরস্থায়ী জাহেলি থেকে যাবে এই জন্য এই জাতীয় লোকদের সঙ্গে তর্কে লিপ্ত না হওয়া এই জন্য আমি এখানে প্রায় অনেকে বলেন যে হুজুর একটু অমুকের সাথে বসতে হবে অমুকে বসতে হবে কোনো লাভ নেই আমরা কয়জনের সঙ্গে বসব যারা তর্কে লিপ্ত হচ্ছে আমাদের সাথে বসে কোনো ফায়দা নেই বরং আমরা আমাদের কাজ চালিয়ে যাই ওরা ওদের কাজ চালাক এই জন্য ওই অনেকে আছে যে হুজুর অমুকে শিয়ে হয়ে গেছে অমুকে গুমরা হয়ে গেছে অমুকের সাথে বসা দরকার ঠিক আছে যাদের মধ্যে কবুল হকের যোগ্যতা আছে বা যারা বসতে চায় কবুল করার জন্য আমরা তাদের সঙ্গে বসবো আর যারা বসতে চায় তর্ক করার জন্য ওদের সঙ্গে বসে আমাদের কোনো ফায়দা নেই কোনো সময় নষ্ট করে লাভ নেই ওদেরকে ইব্রাহিম আলাহ বলেন সালামা সালাম এটা হলো এরাদ আনিল জাহিরিন দশ নম্বর আত্মাওয়াদ বিনয়ী হওয়া দাওয়ার ক্ষেত্রে বিনয় এবং নম্রভাবে নিজেকে পেশ করা এটা হলো একটা বড় গুণ আত্মাওয়াদু এগারো নম্বর যেটা বললাম যে আল সাপ যে এই সব কাজগুলো করবো স্বেচ্ছাশ্রম হিসেবে কোনো বিনিময়ের কারণে না এহতেসাব মানে হচ্ছে আসলে সবের উদ্দেশ্যে স্বেচ্ছাশ্রম দেওয়া তো আমরা এই কাজটা ইনশাল্লাহ শুরু করব এই কাজ করার জন্য কতগুলো স্তর আছে কিভাবে কাজ করা যাবে বিভিন্ন গ্রুপ হওয়া তো সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ দিক নির্দেশনা দিব এখানে গ্রুপগুলো কতজনের গ্রুপ হবে কোন জায়গায় কোন কাজ করব এই বিভিন্ন লাইন আছে পর্যায়ক্রম আসবে এগুলো সরকারি অফিসে গেলে আপনি কিভাবে কাজ করবেন আলেমল আমাদের কাছে বা ছাত্রদের কাছে গেলে কিভাবে দাওয়াত দেওয়া হবে এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করে যারা বড় বড় ব্যবসায়ী এদের কাছে গেলে কিভাবে দাওয়াত দেওয়া হবে তো সেই পর্যায়গুলো আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ এরপরে চায়ের স্টলে দাওয়াত কিভাবে হবে এরকম যারা বড় বড় বিলবোর্ড তৈরি করে নারীদের ছবি দিচ্ছে আমাদের দেশে এগুলোর বিরুদ্ধে কিভাবে দাওয়ার কাজ করতে হবে এরকম ভাবে যারা বিভিন্ন নাচ গানের আয়োজন করে তাদের বিরুদ্ধে কিভাবে দাওয়ার কাজ করতে হবে এরকম যারা অশ্লীল বিভিন্ন সিডি ভিসিডি বিক্রি করে যেসব দোকানে গান বাজনা বাজানো হয় সেগুলোর বিরুদ্ধে আমরা কিভাবে কাজ করব এই সবগুলোই আমাদের পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ তো আমরা নিজেদেরকে এই কাজগুলোর জন্য তৈরি করব এবং যেটা আছে যে কমপক্ষে তিনজন অনূর্ধ্ব পাঁচজন দাওয়াতি কাজে যাওয়া যেভাবে বলা হচ্ছে এটা সামনে আসবে এগুলো যে কমপক্ষে তিনজন তিনজনের একটা জামা হলো এর মধ্যে একজন আমির থাকবে একজন মোতাকাল্লিম থাকবে যে কথা বলবে সে কোরআন হাদিস দিয়ে সংক্ষিপ্ত আকারে যে কাজটা যে অন্যায় সে লিপ্ত আছে এই কাজে তাকে দাওয়াত দেওয়া বিরত থাকার দাওয়াত দেওয়া প্রথমে তার সাথে সালাম কালাম করা তার জন্য দোয়া করা বারাক আল্লাহ হাইয়াক আল্লাহ আল্লাহ তালা তোমাকে ভালো করুক আল্লাহ তালা তোমাকে সুস্থ রাখুক আল্লাহ তোমাকে সহি সালামতে রাখুক এভাবে দোয়া করে তারপরে তাকে দাওয়াত দেওয়া সংক্ষিপ্ত আকারে সম্ভব হলে কোরআন হাদিসের কিছু আলোচনা নিয়ে আসা তার সামনে এরপরে তর্কে লিপ্ত হলে তার থেকে আর তর্কে না যাওয়া বরং তাকে দাওয়াত দেওয়া এই বিষয়গুলো আমাদের আমরা ইনশাল্লাহ করব তো আমরা এটা খেয়াল রাখবো যে আমরা প্রত্যেকেই একজন দায়ী আমরা যতটুকু জানবো অতটুকু দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব সে যেখানেই থাকুক এটা যদি পালন না করি আমরা তাহলে আমরা আল্লাহর কাছে গুণাগার হব যেহেতু ফরজে আইন বলা হয়েছে তাকে কারণ ফরজে কেফায়া তখন যখন এই কাজ করার জন্য যথেষ্ট লোক তৈরি হয় এবং এই পরিমাণ লোক কাজ করছে যেই পরিমাণ লোকে কাজ করলে পরে আর কোনো অন্যায় সমাজে থাকে না বা যারা করে তাদের কাছে দাওয়াত পৌঁছে গেছে এই পরিমাণ সংখ্যক লোক যদি কাজ করে তাহলে ফরজে কেফায়া হয়ে যায় এর আগ পর্যন্ত কি থাকে এটা ফর্দে আইন তাহলে এখন বর্তমানে আপনারা বলুন বর্তমানে যে পর্যায়ে আমরা আছি এতে ফর্দে আইন না কি ফায়া ফর্দে আইন তাহলে আমরা প্রত্যেকেই একটা ফরজ কাজ যেভাবে সালাদ ফরজ আমাদের উপরে সিয়াম যেভাবে ফরজ হয় হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ এরকম ভাবে এই সমাজে আমাদের দাওয়াতি কার্যক্রম করে এটাও কি ফরজ মানুষকে তাওহিদ বুঝানো মানুষ জানে না ইসলাম কি জিনিস তাওহিদ কি জিনিস আ সেরেক কি জিনিস বেদাহাত কি জিনিস কিছুই জানে না তারা তারা বরং শিরিক বেদাতে লিপ্ত হচ্ছে সবের কাজ মনে করে তারা জানে না যে আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা হারাম ফলে মাজারে মান্নত করে তারা জানে না যে আল্লাহ ছাড়া কোনো মুর্দার ব্যক্তির কাছে দোয়া করা যায় না দোয়া একটা এবাদত এই দোয়া করলে কি হয় এখন মুর্দারের কাছে তারা দোয়া করে প্রার্থনা করে চায় এটা একটা এবাদত এটার দ্বারা সে মুশ্রেক হচ্ছে তারা জানে না যে কবরে কি করা সেজদা করে সে মুশ্রেক হচ্ছে এইভাবে তারা জানে না যে পীর সাহ দেখা মাত্র সবকিছু জানে অন্তরের খবর পর্যন্ত দেখে হ্যাঁ পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না পীর হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে মাধ্যম এগুলোর দ্বারা দেশে মোশেক হয়ে যাচ্ছে এটা মানুষ জানে না মানুষ জানে না যে কি আল্লাহ সুবাহানা সমস্ত মুশকিল কুষা আর কোনো মুশকিল কুষা নাই তারা মানুষকে মুশকিল কুষা বলে মানে মুশকিল দূর করে দেয় হাজ তো রওয়া মানে সমস্ত প্রয়োজন মিটাবার মালিক মনে করে তারা জানে না যে মানুষ গাউসুল আজম হতে পারে না গাউস হতে পারে না গাউস মানি তারা জানে না গাউস মানি ত্রাণকর্তা বিপদে উদ্ধারকারী যে কারণে তারা মানুষকে খালি গাউস বলে বিশ্বাস করে না বরং গাউসুল আজম বলে বিশ্বাস করে গাউসুল আজম হ্যাঁ আপনি মহাকালী গেলে দেখবেন যে মহাকালীর থেকে গুলশানে একে যেতে বাম পাশে একটা বড় মসজিদ পড়ে নাম কি গাউসুল আজম বরফির আব্দুল কাদের জেলানি মসজিদ না ওখানে খালি গাউসুল আজম নাই লেখা আছে গাউসুল আজম বরফির আব্দুল কাদের জেলানি মসজিদ তার মানে আপনি গাউসুল আজম বলতে আল্লাহকে বলতে পারবেন না কারণ ওরা ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে গাউসুল আজম বলতে এখানে আব্দুল কাদের জিলানিকে বোঝানো হয়েছে উনি গাউসুল আজম মানে কি সবচেয়ে বড় ত্রাণ কর্তা গাউস মানে ত্রাণ কর্তা আজম মানে সবচেয়ে বড় তাহলে সবচেয়ে বড় ত্রাণকর্তা কে এইটা যদি বাংলা যদি একটু লিখে দিত তাহলে আমাদের আর এই দাওয়াতের কাজ লাগতো ওটা মানুষ এমনি বুঝতো মানুষ এত গুমরা নাই দেশের মানুষ এখন বলতে এত গুমরা হয় নাই যে একটা মানুষকে তারা গাউসুল আজম মানে সবচেয়ে বড় ত্রাণ কর্তা বিশ্বাস করবে সমস্যা হচ্ছে আরবিতে লেখার কারণে হ্যাঁ মাওলানা এই মাওলানারাই তো এই জন্য আমি কি বললাম এই যে আজকে জুমায় বয়ন করলাম কি যে এত বড় আলেম কি বুঝে নাই মাওলানা মাওলানা এটা আর একটা শ্রিক মাওলা মানে কি মালিক অভিভাবক না মানে আমাদের তাহলে মাওলা না মানে আমাদের অভিভাবক আমাদের প্রভু আমাদের মালিককে কে কোরআনে বলা আছে আন্তা মাওলানা ওই দোয়া আছে না একটা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা এসরান কামা হামাল তাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না অগফির লানা ওয়ারহামনা তারপরে কি আংতা মাওলানা তুমি তো আমাদের মাওলা আর আমাদের মাওলা কি মমিনদের মাওলা কি আর কুফফারদের মাওলা কি কুফারদের মাওলা মানুষ হতে পারে কাজে এটা মনে রাখতে তবে আপনার আবার এই প্যাস লাগাই এখন গিয়ে মাওলানা শব্দকে সব কি করেন এটা মাওলা বিভিন্ন অর্থে আসে এটাও বলে দিই মাওলা শব্দের বিভিন্ন অর্থ আসে মাওলা শব্দের অর্থ আসে যেমন যেটা বললাম প্রভু অভিভাবক মাওলা শব্দের কিছু অর্থ ভিন্ন আছে মাওলা শব্দের অর্থ আছে মালিক গোলামের মালিককে মাওলা বলা হয় গোলামের মালিক আগে যে গোলাম প্রথা ছিল মালিক মাওলা বলা হয় মাওলা মানে বন্ধু হতে পারে তো এই জন্য আমাদের দেশে যে ওই মাওলানা সাহ বলে এটা বলে এইসব অর্থের দিকে লক্ষ্য করে যে মাওলানা মানে সে আমাদের নেতা অথবা আমাদের বন্ধু এইসব অর্থে করে কিন্তু মাওলানা শব্দটা আল্লাহ তারা যেহেতু নিজের জন্য ব্যবহার করেছেন আমরা এই জন্য এটাকে বর্জন করি আমি আমার নিজের নামের সামনে কোনো মাওলানা লিখি না যদিও একটা ডিগ্রির নাম এখন মাওলানা যদি কমি মাদ্রাসা দাওরা পাশ করে আর আলিয়া মাদ্রাসা কামেল পাশ করে তাকে লেখে কি মাওলানা কিন্তু এটা কোথেকে আসলো আল্লাহ ভালো জানেন হ্যাঁ এটা বর্জন করা উচিত আপনারা এটাকে শিরিক বলে এখনই করেন না তার গন্ডগোল লাগবে আপনারা বলবেন যে এটা বর্জন করা উচিত যেহেতু এর মধ্যে শিরিকের ঘেরান আসে কি আসে শিরিকের ঘেরান আসে হ্যাঁ এই কথা বলবেন যেহেতু আল্লাহ তারা নিজের জন্য ব্যবহার করেছেন মাওলানা কার জন্য তো আল্লাহ তারা নিজের জন্য মাওলানা ব্যবহার করেছেন আর আমাদের দেশে হুজুরদেরকেও মাওলানা বলা হচ্ছে কেমন যেন একটা সিরেকের কি আসে ঘ্রাণ আসে তো এই জন্য বর্জন করা উচিত কি করা উচিত বরং তার চেয়ে শায়েখ বলতে পারেন শায়েখ মানে শায়েখ মানে কি আরবরা বলে শায়েখ বড় আলেমকে শায়েখ বলে ওরা মানে শায়েখ মানে মুরব্বী একজন বিজ্ঞ আলেম এটা হতে পারে শায়েখ বলা যেতে পারে তো এই জন্য এই সমস্ত শব্দগুলো বর্জন করা যে শব্দের মধ্যে শিরিকের ঘেরান আছে কি আছে শিরিকের ঘেরান এই জন্য বললাম যেহেতু মাওলা শব্দটা বিভিন্ন অর্থে আসে তার মধ্যে একটা অর্থ কি আল্লাহ সুবাহ তালাকে বোঝানো হচ্ছে আন্তা মাউলানা কোরআনে আরো এক আয়াত আছে সেখানে বলা আছে দা আলিকা বিআন্নাল্লাহ মাউলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাউলা লাহুম যে মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ মুমিনদের মাওলা কে তাহলে মাওলা না মানে আমাদের মাওলা আমাদের মাওলা কি কোরআন বলছে মুমিনদের মাওলা আল্লাহ ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম আর কাফেরদের কোনো মাওলা নাই কাফেরদের কি নাই মাওলা নাই এই জন্য এই মাওলানা শব্দটা আমরা নিজেরাও বর্জন করব এবং আমাদের যে সমস্ত ভাইয়ের এগুলো ব্যবহার করে তাদেরকে বর্জন করার জন্য কি করব অনুরোধ করব যে মেহরবানি করে এই শব্দটা ব্যবহার না করা যারা যেহেতু এটা কোরআনে এভাবে বলা আছে আন্তা মাওলা আল্লাহকে বলা হচ্ছে আন্তা মাওলা তুমি আমাদের মাওলা বর্জন করা উচিত তো ইনশাল্লাহ এরকম মুনকার যেখানে যেটা দেখি ওগুলো আমরা দাওয়া যখন বলছিলাম সে বিষয়টাই যে আমাদের দেশে যদিও অনেক বড় বড় আলেমরা উনি বলতেছিলেন যে মাওলানা আব্দুল মান্নান সাহেব কি করছেন এই সাইনবোর্ড লাগায় উনি কি বোঝেন না হ্যাঁ এই প্রশ্নটাই তো বড় প্রশ্ন কারণ যুগে যুগে শিরিক আর বেদাতের ভিত্তি স্থাপন করেছে কারা বড় বড় মাওলানারা ছোট মাওলানারা করলে কেউ মানবে একজন ছোটখাটো আলেম বলে কেউ বিশ্বাস করবে কেউ মানবে না আর বড় বড় একজন আলেম করলে তার অনুসরী আছে তারা এটা প্রচার করবে এই জন্য যুগে যুগে সত্যিকার অর্থে ইসলামের সর্বনাশ করেছে কারা দুই দলের মানুষেরা কয়দা মানুষরা মানুষেরা আলী রাজি আল্লাহ তালানহুর থেকে বর্ণিত আছে একটা কবিতা আছে কবিতা আলীর কবিতা এটা রাজি আল্লাহ তালানহু উনি উচ্চভাবের কবি ছিলেন আলী রাজি আল্লাহ শায়ের ছিলেন দেওয়ানে আলী পাওয়া যায় ওর মধ্যে আছে ওয়াহাল আফসাদাদ্দিন ইল্লাল মুলুকু ও আহবার হুবানুহা যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে অন্য কেউ দুই শ্রেণীর মানুষ ছাড়া দুই শ্রেণীর মানুষ ছাড়া অন্য কেউ কি ধ্বংস করেছে ইল্লাল মুলুক এক হচ্ছে শাসক মুলুক ক্ষমতাশালী শাসক গোষ্ঠী আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ও আহবার রোবানুহা আহবার এবং রুহবান বিজ্ঞ বড় বড় আলেমদেরকে আহবার বলা হয় হেব্রুন মানে যারা পারদর্শী আলেম ওয়া এবং রাহেব মানে পিরসাম বুজুর্গ একটা হচ্ছে শিক্ষিত আলেম আর একটা হচ্ছে মূর্খ জাহেলে বা আবেদ আবেদে জাহেল আবেদে জাহেল এরাও সর্বনাশ করেছে যুগে যুগে বড় বড় পীর হয়ে গেছে এরা এই কাজ লোকগুলোতেই ইসলামের সর্বনাশ করেছে তাহলে ইসলামের সর্বনাশ করে ছোটখাটো মানুষ করা সম্ভব না কারণ ছোটখাটো মানুষে সর্বনাশ করলে কেউ মানবে না বড় বড় মানুষের যদি করে তাহলে মানবে এই জন্য এই যে লোকগুলো যারা মাজার তৈরি করেছে তারাও বড় বড় বিজ্ঞজন খুঁজে দেখেন না বড় বড় আলেম আসের পিছনে এই যে মাইজ ভান্ডার মাইজ ভান্ডারের যে প্রধান যে পীর ছিল সে কিন্তু কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিল আপনারা মনে করবেন না যে ওর জাহেল ছিল মূর্খ ছিল আলেম ছিল কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে সে টাইটেল পাস করেছে এরপরে সে ওখানে শিক্ষকতাও করেছে এরপরে বিভিন্ন মাদ্রাসায় পড়াইছে সে তার সে আদেশ করান জানতো না তা সে যে মাজার তৈরি করার জন্য রাস্তা খুলে গেল গান বাজনা জায়েজ করে গেছে এই সব যে করে গেল যে আকামগুলো করে গেছে তার মতো একজন লোকে করে গেছে বলেই তো এত লোকে মানে আর যদি ছোটখাটো কেউ করত তাহলে কেউ এটা মানত না এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে গুলো এরা পরিষ্কার সেরেকে লিপ্ত আছে এদের ব্যাপারে মানুষকে সাবধান করার দায়িত্ব আমাদের আছে এ কাজ করতে গেলে বাধা আসবে সেজন্য এই বৈশিষ্ট্যগুলো যেগুলো আলোচনা করা হলো এগুলো আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ আলা আলহি ওসাহবি আজমাইন সুবহান আল্লাহ বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক